সালেহ আহমেদ সাহেব প্রফেসর জামে আহমেদিয়া বাংলাদেশ এবং ইউকে থেকে জনাব আহমদ তারেক মুবাশের মিশনারি ইউকে আমি সাইফুল ইসলাম আপনাদেরকে ভয়েস অফ ইসলাম বাংলায় স্বাগত জানাচ্ছি আমাদেরকে ফোন করুন এই নাম্বারে four one six four one zero six five two two toll free one eight five five four one zero six five two two এছাড়াও যে কোনো সময় W W W dot voice of Islam Bangla dot com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারেন আজকে আপনার আমরা আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব অনুষ্ঠানের শুরুতেই আমরা আহমদিয়া মুসলিম জামাতের প্রধান শান্তি ও প্রগতির দূত আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা জনাব হজরত মির্জা মসরুর আহমদ আয়দাল্লাহ তালা বিনাসরিহিল আজিজ গতকাল শুক্রবার যে খুদ্া প্রদান করেছেন মিশনারি তারেক মোবাসের সাহেব তা থেকে আপনাদের শোনাচ্ছেন আমাদের প্রাণপ্রিয় ইমাম হাজরত খলিফুল মসি আল খামেস আইদুল্লাহ বিন আসলি আজিজ গতকাল বিশ জুলাই দু হাজার আঠারো লন্ডনের বায়তুল ফুতু মসজিদে মহানবী সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিদের অনুপম আদর্শ এবং তাদের বিশ্বাস কর্ম নিষ্ঠা ও আন্তরিকতা সম্পর্কে ধারাবাহিক খোদা প্রদান করেন হুজুর বলেন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের একজন নিবেদিত প্রাণ আনসারি সাহাবি ছিলেন হজরত খাল্লাদ বিন রাফে রাদিয়াল্লাহ আল্লাহ আনহু তিনি সেসব সৌভাগ্যবান সাহাবির অন্তর্ভুক্ত ছিলেন যারা বদর ও অহদ যুদ্ধে অংশ নিয়েছিলেন বদরের যুদ্ধের সময় তিনি ও তার ভাই রাফে একটি শীর্ণকায় ও দুর্বল উটে আরোহণ করে যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দেন পথিমধ্যে এক স্থানে গিয়ে তাদের উটটি বসে পড়ে এবং দুর্বলতার কারণে আর এগোতে পারছিল না হজরত রাফে মানত করে দোয়া করেন হে আল্লাহ যদি তুমি এই উটে চড়িয়ে আমাদের মদিনা ফিরিয়ে আনো তবে আমরা এটিকে তোমার উদ্দেশ্যে কুরবানি করে দিব সে সময় মহানবী সাল্লাহ আলাইসাল্লাম তাদের কাছে এসে কি হয়েছে জানতে চাইলে তারা পুরো ঘটনা খুলে বলেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম তখন অজু করেন এবং অজু শেষে বেঁচে যাওয়া পানিতে নিজের মুখের পবিত্র লালা মেশান এবং সেই পানি উটের মুখ মাথা ঘাড় কুজ পিঠ শরীর এবং লেজ পর্যন্ত তিনি ঢেলে দেন এরপর দোয়া করেন যেন উট তাদেরকে বয়ে নিয়ে যেতে পারে এর ফলে উট তাদের দু ভাইকে নিয়ে পুনরায় চলতে আরম্ভ করে আর এক স্থানে গিয়ে মহানবী সাথে তাদের আবার সাক্ষাৎ হয় তখন তাদের উট কাফেলার সবচেয়ে অগ্রভাগে চলছিল এ ছিল মহানবী সাল্লাহামের দোয়া গৃহীত হওয়ার একটি উজ্জ্বল নিদর্শন বদরের যুদ্ধ শেষে ফেরার পথে মুসাল্লা নামক স্থানে গিয়ে উটটি আবার বসে পড়ে তখন খাল্লাদ রদুয়াল্লাহ আনহু সেটি জবাই করে এর মাংস বিতরণ করে দেন এবং এভাবে তারা নিজেদের মানত পূর্ণ করেন হজর বলেন আরেকজন সাহাবি হলেন হজরত হারসা বিন সুরাকা রদুয়াল্লাহ আনহু দ্বিতীয় হিজড়িতে হাব হাব্বান বিন আরেকার হাতে তিনি বদরের যুদ্ধে শাহাদত বরণ করেন তার মা রুবাইয়া বিনতে নজর হজরত আনাস বিন মালেকের ফুপু ছিলেন হাজরত হারসা হিজরতের পূর্বেই তার মায়ের সাথে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ করেন তিনি তার মায়ের প্রতি অত্যন্ত সদয় ও সৎ ব্যবহারকারী ছিলেন স্বয়ং মহানবী সাল্লাহ আলাইসাল্লাম তার ব্যাপারে বলেছিলেন আমি জান্নাতে প্রবেশ করে হারসাকে সেখানে দেখতে পেয়েছি তিনি রাদিল্লা তালাহ যখন কূপ থেকে পানি পান করছিলেন তখন হাব্বান বিন আরেকা তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে যা তার ঘাড়ে এসে বিঁধে এবং এতেই তিনি শহীদ হন হাজরত আনাস রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন বদরের যুদ্ধে যাবার পথে হারসা মহানবী আসলামের কাছে আসলে মহানবী সাল্লাম তার অবস্থা জানতে চান জবাবে হারসা আল্লাহ তালার প্রতি তার দৃঢ় বিশ্বাস থাকার কথা বলে তিনি বলেন আমার মন পৃথিবী থেকে উঠে গেছে আমি রাত জেগে ইবাদত করি এবং দিনভর রোজা রাখি আমি যেন খালি চোখেই আল্লাহর আরস দেখতে পাচ্ছি খালি চোখেই জাহান জান্নাতবাসীদের ও জাহান্নামীদের দেখছি মহানবী সাল্লাহ আসলাম তাকে ইমানের এরূপ অবস্থা ধরে রাখতে বলেন এবং তার প্রশংসা করেন হাজরত হারসাদ এখন মহানবী সাল্লামের কাছে শাহাদাতের সৌভাগ্য লাভের জন্য দোয়ার অনুরোধ জানান মহানবী সাল্লাম দোয়া করেন এবং তা গৃহীতও হয় তার শাহাদাতের পর তার মমতাময়ী মা মহানবী সাল্লামের কাছে এসে নিবেদন করেন আপনি তো জানেন হারসাকে আমি কতটা ভালোবাসতাম কারণ সে আমার অনেক সেবা যত্ন করত যদি সে জান্নাত লাভ করে থাকে তবে আমি ধৈর্য ধরতে পারবো যদি তা না হয় তবে আল্লাহই জানেন আমি কি করব। মহানবী সাল্লাহ আসলাম বলেন জান্নাত তো একটি নয় অনেকগুলো জান্নাত রয়েছে কিন্তু হারসা তো জান্নাতের সর্বস্ত স্তর ফেরদৌসে অবস্থান করছে একথা শুনে তার মা হাসি মুখে ফিরে যান আর বলেন হে হারসা কতই না আনন্দের কথা আমি অবশ্যই ধৈর্য ধারণ করব হুজুর বলেন আরেকজন আনসারি সাহাবি হলেন হাজর আব্বাদ বিন বিশর রদি আল্লাহ আনহু এগারোশো হিজড়িতে ইয়ামামার যুদ্ধে তিনি মাত্র ৪৫ বছর বয়সে শাহাদাত বরণ করেন তিনি বনু আব্দুল আশ আল গোত্রের লোক ছিলেন মদিনাতে হজরত মুসাব্বিন উমায়ের কাছে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আব্বাদ বদর ওহদ খন্দক সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাহ আল্লাহামের সঙ্গী ছিলেন তিনি সেই বিশেষ সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন যারা ইহুদি নেতা কাব বিন আশরাফকে হত্যার দায়িত্ব পালন করেছিলেন মহানবীর নির্দেশে এরপর হুজুর আইদুল বিন আসলে আজিজ ইতিহাসের আলোকে কাব বিন আশরাফের ব্যাপারে বিস্তারিত ঘটনা তুলে ধরেন সে যদিও জন্মগতভাবে ইহুদি ছিল না বরং আরব ছিল কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন কারণে সে ইহুদিদের সবচেয়ে বড় নেতায় পরিণত হয়েছিল জাগতিকভাবে অত্যন্ত প্রভাবশালী সম্পদশালী সুদর্শন ও একজন সুকবি ছিল কিন্তু চারিত্রিকভাবে ছিল অত্যন্ত নোংরা স্বভাবের সে গোপন ষড়যন্ত্র ও কুটচালে অভ্যস্ত ছিল বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় সে একেবারেই মেনে নিতে পারেনি সে ইসলামকে ধ্বংস ও বিনাশ করার জন্য ষড়যন্ত্র করতে থাকে এবং উঠে পড়ে লাগে সে সংগোপনে কুরাইশদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ বা প্ররোচিত করত এছাড়া আরবদের অন্যান্য গোত্রকেও সে উস্কানি দিত যুদ্ধের জন্য মুসলমান নারীদের নামে অত্যন্ত মন্দ ও চরম অশালীন অপলাপ করত সে তার কবিতায় এমনকি সে মহানবী সাল্লাহ আল্লাহামকে বাড়িতে নিমন্ত্রণ করে কতিপয় ইহুদি যুবক দ্বারা হত্যা করানোর মতো ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল যদিও সে তার এই ষড়যন্ত্রে সফল হতে পারেনি যেহেতু সে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহী আচরণ ও ষড়যন্ত্র করে দেশের শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটাচ্ছিল এবং তার বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গ রাষ্ট্রদ্রোহ যুদ্ধের উস্কানি বিশৃঙ্খলা সৃষ্টি অশ্লীলতা ছড়ানো এবং হত্যা চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছিল সেহেতু মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যৌক্তিকভাবে মদিনা রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রপ্রধানের অবস্থান থেকে এই সিদ্ধান্ত দেন যে কাব বিন আশরাফ একজন হত্যাযোগ্য অপরাধী কিন্তু যেহেতু কাব তখন মদিনার ভেতর এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল যে যদি তাকে প্রকাশ্যে হত্যা করা হতো বা হত্যার নির্দেশ দেওয়া হতো তাহলে মদিনাতে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত এবং ভয়াবহ রক্তপাত ঘটার আশঙ্কা ছিল তাই শান্তির খাতিরে এই মহানবী সাল্লাহ আসলাম তাকে সুযোগ মতো হত্যার জন্য কয়েকজন সাহাবিকে দায়িত্ব প্রদান করেন যাদের নেতৃত্বে ছিলেন আউস গোত্রের নিষ্ঠাবান সাহাবি হজরত মোহাম্মদ বিন মাসলামা রবি আল্লাহ আনহু যা হোক তারা পরিকল্পনা করে এই কাজ সমাধা করেন পরের দিন এই বিষয়টি নিয়ে ইহুদিদের একটি প্রতিনিধি দল মহানবী সাথে সাক্ষাৎ করতে আসে এবং বলে আমাদের নেতা কাব বিন আশরাফকে আপনার লোকেরা গোপনে হত্যা করেছে তখন মহানবী ইসলাম তার বিরুদ্ধে প্রমাণিত অপরাধগুলোর কথা তাদের স্মরণ করিয়ে দেন এবং এতে তারা নীরব হয়ে যায় মহানবী ইসলাম তখন তাদেরকে ভবিষ্যতে মদিনার শান্তি ও নিরাপত্তার স্বার্থে নতুন করে চুক্তির কথা বলেন এবং নতুন একটি চুক্তিপত্র সম্পাদিত হয় মহানবী ইসলাম কোনোভাবেই হত্যার দায় অস্বীকার করেননি বরং কাবের অপরাধগুলো স্মরণ করিয়ে দিয়ে তার স্বাভাবিক শাস্তির কথা তাদের মনে করে দিয়েছিলেন আর ইহুদিরাও তাতে দ্বিমত পোষণ করতে পারেনি কেননা তারা পুরো ঘটনাই জানত নতুবা তারা নতুন করে চুক্তি কেনই বা করলো যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাদের আচরণ একথা প্রমাণ করে যে তখনকার প্রচলিত ব্যবস্থায় এমনটি করাই স্বাভাবিক এবং যুক্তিযুক্ত ছিল হুজুর আইদুল্লাহ তালবিন আসলে আজিজ বলেন বর্তমান সময়ের চরমপন্থী গোষ্ঠীগুলো এবং কোনো কোনো সরকারও এই ঘটনাকে দলিল হিসেবে মনে করে এবং এই যুগেও এসব কর্মকাণ্ডকে সঠিক বলে সাব্যস্ত করতে চায় প্রথম কথা হলো কাব বিন আশরাফের মতো এমন বিশৃঙ্খলা সৃষ্টি করা এই যুগে সম্ভব নয় এবং কেউ করছেও না দ্বিতীয়ত সেখানে কেবল অপরাধীকেই শাস্তি দেওয়া হয়েছিল তার পরিবারসহ অন্যদেরকে নয় যেমনটি এই যুগের চরমপন্থীরা করে থাকে হজরত আব্বাদের ধার্মিকতার অনেক ঘটনা রয়েছে হুদাইবিয়ার সন্ধির সময় যখন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম উমরা করার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তখন আব্বাদ রদিয়াল্লাহ তাল আনহুর নেতৃত্বে একটি অগ্রগামী দল পাঠিয়েছিলেন যেন কুরাইশদের গতিবিধি আগাম জানা যায় তিনি মহানবী সাল্লামের নিকট অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বস্ত একজন সাহাবি ছিলেন মহানবী সাল্লাম তাকে বিভিন্ন স্থানে সৎকা আদায়ের জন্য প্রেরণ করতেন এমনকি ইতিহাস থেকে জানা যায় যে হুনায়নের যুদ্ধলব্ধ সম্পদের আমেল বা নিগ্রাণও তাকে নিযুক্ত করেছিলেন এমনকি তাবুকের যুদ্ধেও মহানবী সাল্লাহ আসলাম তার উপর নিজের পাহারার দায়িত্ব অর্পণ করেছিলেন তিনি এতটাই বিশ্বস্ত একজন সাহাবি ছিলেন হজরত আবু সাইদ খুদি রাদিল্লাহ তালু বর্ণনা করেন হজরত আব্বাদ বিন বিশাল রাদিয়াল্লাহ তালু আমাকে বলেন হে আবু সাইদ আমি রাত্রে স্বপ্নে দেখেছি আকাশ আমার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে এরপর আবার ঢেকে দেয়া হয় তিনি বলেন এর অর্থ হলো আমি শাহাদাতের সৌভাগ্য লাভ করবো ইয়ামামার যুদ্ধে তিনি চারশো জন আনসারি সাহাবিকে নেতৃত্ব প্রদান করেন এবং সম্মুখ সমরে বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং শাহাদাতের অমীয় সুধা পান করে অমরত্ব লাভ করেন এরপর হুজুর বনু আদি বিন নাজ্জার গোটের আরেকজন সাহাবি আনসারি সাহাবি হাজার সওয়াদ বিন ওয়াজিয়া রানুর স্মৃতিচারণ করেন তিনিও বদর ওহদ খন্দকসহ অন্যান্য যুদ্ধে অংশ নিয়েছিলেন বদরের যুদ্ধের দিনের একটি ঘটনা থেকে মহানবী সাল্লাহ আসলামের প্রতি তার পরম ভালোবাসার পরিচয় পাওয়া যায় মহানবী ভোরবেলা যখন যুদ্ধের জন্য সাহাবিদের সারিবদ্ধ করছিলেন তখন একটি তীর দিয়ে তিনি ইশারায় নির্দেশনা দিচ্ছিলেন হাজার সাবাদ লাইন থেকে কিছুটা এগিয়েছিলেন বলে মহানবী তাকে এক লাইনে থাকার জন্য ইশারা করতে গেলে তীরের ফলা তার শরীরে আঘাত হানে আশ্চর্যজনকভাবে সাবাদ রাদিলত রানু খুবই দুঃসাহসের সঙ্গে বলে বসেন তিনি মহানবী কাছ থেকে এখনই এর প্রতিশোধ গ্রহণ করতে চান সাহাবিরা তার এহেন আচরণে খুবই অবাক হন আশ্চর্য হন কিন্তু মহানবী সাল্লাহ আসলাম নম্রভাবে তার দাবি পূরণ করেন এবং নিজের বুক থেকে কাপড় সরিয়ে তাকে সেখানে তীর দ্বারা আঘাত করতে বলেন তখন সাবাদ রানু এগিয়ে গিয়ে মহানবী সাল্লাহ আসলামের বুকে চুম্বন করেন এবং কান্না জড়ানো কণ্ঠে বলেন শত্রু সামনে দাঁড়িয়ে জানি না বেঁচে ফিরবো কিনা তাই আমি চাচ্ছিলাম এর আগেই একবার আপনার শরীরে স্পর্শ করে নিজেকে আপনার পরশ ধন্য করি এই ছিল মহানবী সাল্লাহ আসলামের প্রতি সাহাবিদের অকুণ্ঠ ভালোবাসা এবং গভীর অনুরাগ সবশেষে হুজুর আহদুল্লাহ বিনাসলে আজিজ দোয়া করে বলেন আল্লাহ তালা এসব উজ্জ্বল তারকার মর্যাদা ক্রমাগত বৃদ্ধি করতে থাকুন আর আমাদেরকেও রসুল প্রেমের মাহাত্ম অনুধাবনের সৌভাগ্য দান করুন আমিন প্রিয় শ্রোতা মণ্ডলী হজুরের খোদবা সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই আমরা সময়ের প্রতি লক্ষ্য রেখে খোদবার সারমর্ম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হজুরের পুরো খোদবাটি শোনার অনুরোধ রইল হুজুরের খোদবাটি পুরো শুনতে পাবেন এই রেডিও চ্যানেলে অর্থাৎ ভয়েস অব ইসলাম বাংলা এবং আমাদের website W W W dot Ahmadiyya Bangla dot O R জিতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত মিশনারি ইউকে শ্রোতা বন্ধুরা আপনারা ভয়েস অফ ইসলাম বাংলা শুনছেন আমাদেরকে প্রশ্ন করুন এই নাম্বারে four one six four one zero six five two two toll free one eight five five four one শ্রোতা বন্ধুরা আমাদের সাথে বাংলাদেশ থেকে জনাব মাওলানা সালে আহমেদ সাহেব প্রফেসর জামে আহমেদিয়া বাংলাদেশ সংযুক্ত আছেন আসসালাম আলাইকুম মাওলানা সাহেব আপনার আপনার সাথে আমরা শ্রোতাদের পাঠানো বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আলোচনার একটি প্রশ্নের সাথে কোরআন শরীফের সুরা বাকারার একশো তিন নম্বর আয়াত সংশ্লিষ্ট একটি প্রশ্ন আছে তো প্রথমে আমি জনাব শামসুদ্দিন সাহেবের কাছ থেকে সুরা বাকারার একশো তিন নম্বর আয়াতটি শুনে নিই তারপর আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব ধন্যবাদ জনাব সাহুল ইসলাম সাহেব বিসমুল্লাহ রহমান রহিম সুরা আল বাকার একশো তিন নম্বর আয়াত وما يعلمان من عاد حتى يقول إنما نحن فتنة فتنة فلا تكفر فيتألمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من عاد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولا قد علموا لا من اشتراه ما له في الآخرة من خلق ولا بئس ما شروا به أنفسهم ۖ লাউ ইয়ালামুন এর অর্থ হলো আর সুলাইমানের রাজত্বের বিরুদ্ধে বিদ্রোহীরা যে পথ অবলম্বন করেছিল তারা অর্থাৎ ইহুদিরা সে পথেরই অনুসরণ করেছে সুলাইমান তো অস্বীকার করেনি বরং বিদ্রোহীরাই অস্বীকার করেছিল তারা লোকদের প্রতারণামূলক বিষয় শেখাতো আর এ ইহুদিরা তাদের ধারণা অনুযায়ী সেই পথেরও অনুসরণ করেছে যা বেবিলনে হারুত ও মারুত দুইজন ফেরেস্তার প্রতি অবতীর্ণ করা হয়েছিল অথচ তারা উভয়ই কোনো ব্যক্তিকে কিছুই শেখাতো না যতক্ষণ তারা একথা না বলতো আমরা তো শুধু আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা স্বরূপ অতএব তুমি অস্বীকার করো না তদনুযায়ী লোকেরা তাদের উভয়ের কাছ থেকে এমন কিছু শিখত যার মাধ্যমে তারা স্বামী ও তার স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করে দিত আর আল্লাহর আদেশ ছাড়া তারা তা দিয়ে কারো ক্ষতি সাধন করত না পক্ষান্তরে এরা অর্থাৎ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের বিরুদ্ধবাদীরা এমন শিক্ষা লাভ করেছে যা এদের ক্ষতি সাধন করে এবং এদের কোনো কাজে আসে না আর নিশ্চয়ই তারা জেনে গেছে কেউ এই পন্থা অবলম্বন করলে পরকালে তার কিছুই পাওয়া থাকবে না হায় তারা যদি জানত যার বিনিময়ে তারা নিজেদের আত্মাকে বিক্রি করেছে তা অবশ্যই অতি জঘন্য ধন্যবাদ জনাব শামসুদ্দিন সাহেব মালানা সাহেব তো স্পেন থেকে নাসিরুদ্দিন সাহেব ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু সম্বন্ধে প্রশ্ন করছেন যে কালো জাদু এটা কি ইসলাম সম্মত কিনা এবং উনি রেফারেন্স সুরা বাকারা একশো তিন নম্বর আয়াতের কথাও বলেছেন তো ডিকশনারি থেকে কালো জাদু সম্বন্ধে যেটা আমরা জানি যে কালো জাদু বা অন্ধকার জাদু হলো এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্যে করা হয় এটি অতিমানবিক ও অশুভ শক্তির সংশ্লিষ্টতা কালো জাদু সাধারণত অতিমানবিক শক্তি দ্বারা করা হয় তবে অনেকে বলেন এতে ভূত প্রেত আত্মা প্রেতাত্মা ব্যবহার করা হয় অর্থাৎ বলা হয় যে কালো জাদু দিয়ে ভূত প্রেত প্রেতাত্মা ইত্যাদি বশ করে তাদের দিয়ে নানা কাজ করা যায় আবার কোরআন শরীফ থেকে যেটা সামসিন সাহেব পড়লেন সেখানেও দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং অন্যান্য জাদু করতো যাতে অশান্তি মানে সমাজে অশান্তি তৈরি হয় পরিবারে অশান্তি হয় তো আপনি কি এই এই আমাদের শ্রোতার উদ্দেশ্যে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করে বুঝাবেন কিনা ধন্যবাদ আপনাকে কথা হলো যে দুনিয়াতে বিভিন্ন যে যতগুলি দেশ রয়েছে কোথাও না কোথাও প্রায় প্রতিটি অঞ্চলেই এই জাদুটোনা বিশেষ করে বিখ্যাত আমাদের দুঃখিত বাংলাদেশেও আমরা দেখি যে বিভিন্ন জায়গায় পীররা বা অনেক এরকম কবিরাজ রয়েছে যারা এই সমস্ত জাদুটনা করে থাকে বিশেষ করে ভারতবর্ষে তো এটা খুবই বিখ্যাত কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো যে পশ্চিমা জগৎ যেখানে জ্ঞান এত উন্নতি করেছে তারপরেও সেখানকার অধিকাংশ মানুষ এই সমস্ত জাদুটনার উপর বিশ্বাস করে বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের উপরে এবং আহ ইংল্যান্ডে তো এই ব্ল্যাক ম্যাজিকের কারণে বহু এরকম রয়েছে যারা ব্ল্যাক ম্যাজিক করতো তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে ডাইনি আঁকা দেওয়া হতো তাদেরকে এবং ইউরোপের বিভিন্ন দেশে এটা হয়ে এসছে প্রকৃতপক্ষে যেখানে ইসলামী শিক্ষার কথা রয়েছে কোরআনের কথা রয়েছে কোরআন এই বিষয়টিকে সম্পূর্ণরূপে অস্বীকার করে যে দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নেই যে তার সে তার নিজের শক্তি বলে কোনো প্রেত পাক্কা বা কোনো আত্মাকে বা কোনো জেন বা কোনো শয়তানকে নিজের কাবুতে এনে সে সেই সমস্ত শয়তান দ্বারা বা প্রেতাত্মা দ্বারা বা আত্মাসমূহ দ্বারা এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষের অনিষ্ট করে বেড়াবে যদি এরকমই হয় তাহলে যিনি স্রষ্টা রয়েছেন স্রষ্টার সাথে আরেকজন স্রষ্টা দাঁড়িয়ে গেল ধরতে গেলে একদিক থেকে যে এই সমস্ত জিনিসের দাবি করে সে এক ধরনের খোদার খোদা হবার দাবি করছে যে সে মানুষকে ক্ষতি করতে পারে হয় তাকে তুমি ফলো করো তাকে তুমি মানো বা তার কথাকে শুনো বা তাকে ভয় করো বা তার আনুগত্য করো এই এই সমস্ত বিষয়গুলি সৃষ্টি হয়ে যায় সুতরাং ইসলাম যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যেমন কোরআন শরীফে আল্লাহ তালা বলেছেন ওয়ামা আন্তা আব্দে মুসমিন মানফিল কুবুর যে সুরা ফাতের তেইশ নম্বর আয়াতে যে মারা যায় তার আত্মাগুলিকে তুমি কোনো কথা শোনাতে পারবে না কথা হলো যে মানুষ যখন এই দুনিয়া থেকে বিদায় নেয় তখন সে পূর্ণরূপে খোদা তালার হাতে থাকে এবং আল্লাহ তালা তার সাথে কি আচরণ করেন কোথায় থাকে কিভাবে থাকে এ সম্বন্ধে মানুষ সম্পূর্ণরূপে অজ্ঞ তাই এই দুনিয়াতে যারা এরকম মনে করে যে কোনো আত্মাকে ডেকে এনে বা কোনো এরকম দুষ্ট আত্মা বা কোনো এমন একটা জিন বা কোনো এক শয়তান তারা ধরে এনে মানুষের ক্ষতি সাধন করবে এটা সম্পূর্ণরূপে একটা অজ্ঞতাপ্রসূত একটা ধারণা বস্তুত যারা খোদার উপর বিশ্বাস করে না যারা খোদাকে সর্বশক্তিমান মনে করে না অর্থাৎ যাদের ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে অথবা যারা ধর্মীয় দিক থেকে সম্পূর্ণরূপে অজ্ঞ বা খোদা সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ তাদের নিজেদের দুর্বলতাকে ঢাকতে তারা এই সমস্ত জিনিসের আশ্রয় নেয় এই দুনিয়াতে মানুষ সবসময় একটা শেল্টার খুঁজে একটা সে নিজের জন্য আশ্রয় খুঁজে তো এরকম দুর্বল চিত্তের মানুষ বা এরকম ব্যক্তিরা যারা খোদাকে মানে না খোদার শক্তির উপর ভরসা নাই তারা একটি নেগেটিভ ফোর্সের আশ্রয় নিতে চেষ্টা করে সুতরাং মানুষ এ থেকে প্রতারণা করতে শিখেছে মানুষ এই দুর্বলতা থেকে কাজে লাগিয়ে নিজেকে এটা জাহির করতে শুরু করেছে যে আমরা এই কাজগুলি করতে পারি সুতরাং ইসলাম বা কোরআন সম্পূর্ণরূপে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস থেকে এই বিষয়টি সম্পূর্ণরূপে পরিষ্কার এবং স্পষ্ট যে মানুষের কোনো ক্ষমতা নেই কাউকে এরকম ভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত করার হ্যাঁ মানুষ দুর্বল চিত্তের অধিকারী মানুষের মেন্টাল যদি উইকনেস থাকে তাহলে যে কোনো কথায় মানুষ প্রভাবান্বিত হতে পারে যদি কোনো মা বা বাপ বা কোনো বড় ব্যক্তি কোনো ছোট বাচ্চাকে যদি খুব জোরে বকা দিয়ে কোনো একটি কথা বলে তোর এরকমই হবে আর তুই এটা করতে যাচ্ছিস আর এই হবে অনেক সময় সমস্ত ঘটনা ঘটে যায় কেননা মানুষ তখন যে ঘটনার থেকে বাঁচতে পারতো তার মেন্টাল উইকনেস এর কারণে বাচ্চাটা সেটা থেকে বাঁচতে পারে না ঠিক অনুরূপ ভাবে অনেক বড় এরকম মানুষ রয়েছে বয়স্ক মানুষ যাদের মেন্টাল উইকনেস রয়েছে যাদের স্নায়ুবিক দুর্বলতা রয়েছে বা যাদের আত্মা দুর্বল যাদের অন্যান্য যে পঞ্চন্দ্রীয় শক্তিগুলি রয়েছে সেগুলি দুর্বল সেক্ষেত্রে অনেকের কথায় প্রভাবান্বিত হয়ে সে নিজেকে সেই বিপদের মধ্যে ফেলে দেয় এবং মনে করে যে এটা অমুকে করে দিয়েছে বিষয়গুলিকে এখন যদি বলা হয় আমি যেটা বলতে চাচ্ছি যে এটা মানুষের সম্পূর্ণ নিজের দুর্বলতার কারণে এবং মানুষের এই দুর্বলতাকে কিছু সংখ্যক লোক কাজে লাগিয়ে প্রতারণামূলক ভাবে এই সমস্ত জিনিসগুলোকে ছড়িয়েছে এখন যে বিষয়টি আপনি আরেকটি রেখেছেন যে সুরা আল বাকারার একশো তিন নম্বর আয়াতে নাকি জাদু কথা বলা আছে হ্যাঁ এখানে যেমন দুইটি পয়েন্ট স্পষ্ট বলা আছে যে তারা প্রতারণামূলক বিষয় শিখাতো তাদের লোকদেরকে আরেকটি হচ্ছে তারা এমন কিছু শেখাতো যার মাধ্যমে তারা স্বামী ও তার স্ত্রীর মাঝে বিভিদ সৃষ্টি করে দিত তো এই যে কোরআন শরীফে এই দুইটা পয়েন্টের উল্লেখ করছে এটা একটু জি জি জি জি কথা হলো এই যে পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াত অত্যন্ত জ্ঞান গর্ব বিষয় আমাদের সামনে তুলে ধরে আমাদের সামনে ইতিহাসের বিভিন্ন পাতা উন্মুক্ত করে এবং সে সমস্ত ঘটনাবলী বলে উম্মতে মোহাম্মদিয়াকে সতর্ক করে এই আয়াতটি ঠিক তদ্রুপ ভাবে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহের যুগে ইহুদিদের চরিত্রকে এবং ইহুদিদের পরিকল্পনাকে এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের বিরোধিতায় তারা কি করছে সে সম্পর্কে জ্ঞান আল্লাহ তালা হজরত মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওসাল্লামকে দিয়েছেন এখানে যে কথাটি বলা হয়েছে যে তারা জাদু শিখাতো শব্দটি ব্যবহার করা হয়েছে আর সেহের সেহের মানে হলো ছল চাতুরি কৌশল দুষ্কর্ম সম্মোহন মিথ্যাকে সত্যের আকৃতিতে দেখানো যে ঘটনার কারণ লুকানো থাকে অথবা প্রকৃত স্বরূপ থেকে ভিন্নতর দেখা যায় অতএব আমরা থেকে বলতে পারি যে সেহেল অর্থ হলো প্রত্যেক মিথ্যা ঠকবাজি চালাজি চালাকি চাতুর্যকে সেহের বলা হয় এখানে হাজর সুলেমান আলহ আলাইসালামের উপর একটা মিথ্যা বাইবেলে যে আরোপ রয়েছে ইহুদিদের পক্ষ থেকে কোরআন শরীফ সেটার খণ্ডন করছে দ্বিতীয়ত যে কথাটি বলা হয়েছে যে জাদু শিখানো হতো জাদু অর্থ আমি আপনাদের সামনে রাখলাম যে মিথ্যা কথা ঠকবাজি চালাকি এবং চাতুর্য এগুলি শিখানো হতো তো বলা হচ্ছে যে বিদ্রোহীরা অস্বীকার করত এবং তারা লোকদেরকে প্রতারণামূলক বিষয় শিখাতো আমাদের কোরআন শরীফের যে অনুবাদ রয়েছে তা রয়েছে তারা লোকদেরকে প্রতারণামূলক বিষয় শিখাতো বিদ্রোহীরা যখন কোনো বিদ্রোহের দানা বাঁধে তখন মানুষ কোন সরকারের বিরুদ্ধে যে সকল বিষয়গুলিকে ছড়িয়ে দেয় তার মধ্যে থেকে প্রতারণামূলক ভাবে মিথ্যা কথা ছড়িয়ে তারা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে সুতরাং এখানে এটা বলা হচ্ছে যে হাজার সুলেমান আলহ ইসলাতামের বিরোধীরা তারা জনগণের মধ্যে এত বড় একটা রাজত্ব ছিল তিনি একজন অনেক বড় বাদশাহ ছিলেন তার সেই রাজত্বে সেই সকল বিদ্রোহীরা এমন প্রতারণামূলক কথাবার্তা মানুষকে শিখাত যার ফলশ্রুতিতে হাজর সুলেমান আলাইসালামের রাজত্বের বিদ্রোহের সৃষ্টি হয় এবং লোকদেরকে বিদ্রোহী করতে তারা উদ্বুদ্ধ করত এই কথা হলো এখানে আরেকটা আছে যে বিষয়টি আপনি বলেছেন যে ব্যাবিলনে হারুত ও মালুত নামে দুজন ফেরিস্তা অবতীর্ণ করা হয় অথচ তারা উভয় কোনো ব্যক্তিকে কিছু শিখাতো না দেখেন তারপরে বলছে যতক্ষণ তারা এ কথা না বলতো আমরা তো শুধু আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা শুরু অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে নিয়োজিত করেছেন তাহলে নওয়াজুবিল্লাহ নওয়াজুবিল্লাহ আল্লাহ তালা এই পৃথিবীতে কোনো এরকম মানুষকে নিয়োজিত করতে পারেন যারা মানুষকে প্রতারণামূলক ভাবে শিক্ষা দিবে মানুষকে কষ্ট দিবে মানুষকে জাদু শিখাবে মানুষের অনিষ্ট সাধন করবে এটা এরকম হতে পারে না আল্লাহ তালার প্রতি এমন কোনো জিনিস আরোপিত হতে পারে না যা আল্লাহ তালার শানের বিরুদ্ধে হারুত ও মারুত এ দুটি গুণবাচক নাম হারাতা যেটা আলুত শব্দ হারাতা ক্রিয়া থেকে উৎপন্ন অর্থাৎ সে ছিঁড়ে ফেললো আর মালুত শব্দটি মারাতা থেকে উৎপন্ন যার অর্থ সে ভেঙে ফেললো অতএব শব্দ দুটির অর্থ যে ছিঁড়ে ফেলে বা যে ভেঙে ফেলে নামগুলোর তাৎপর্য হলো যে দুজনের আবির্ভাবে ইসরায়েল জাতির শত্রুদের ক্ষমতা ও সাম্রাজ্য ছিন্ন ভিন্ন এবং ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাবে অর্থাৎ এই এই দুই ব্যক্তির আবির্ভাবের মাধ্যমে ইহুদিদের বিরোধী শক্তিগুলি ছিন্ন ভিন্ন হবে এই পবিত্র লোকগণ নবদীক্ষিতদেরকে শিক্ষাদান দেওয়ার সময় বলতো যে তারা আল্লাহ তালার পক্ষ থেকে এক পরীক্ষা স্বরূপ এসছেন যাতে তারা মানুষ যাতে মানুষ সৎ এবং অসতের মধ্যে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য শিখতে পারে সেই সমস্যা সেই সমাজের সদস্য পদ কেবল পুরুষদের মধ্যে মানে সীমাবদ্ধ ছিল এই আয়তে বলা হয়েছে যে মহানবী সাল্লাহ ইসলামের সময়ও ইহুদিরা ওই একই ধরনের হীন কলা কৌশল ও দুষ্কর্মে রত ছিল যেরূপে হাজর সুলেমান আল্লাহ ইসলামের রাজত্বকালে তাদের পিতৃপুরুষরা অবলম্বন করেছিল এ আয়াতে এও বলে দিচ্ছে যে তখনকার দুষ্কৃতকারীরা ওই সব বিদ্রোহী লোক ছিল যারা সুলেমান আল্লাহ ইসলামকে ভণ্ড ও অবিশ্বাসী আখ্যা দিয়েছিল তাই এই আয়াত সুলেমান আল ইসলামকে অপবাদ থেকে মুক্ত করেছে এবং আরো ব্যক্ত করছে যে দুষ্কৃতকারীরা তাদের সঙ্গী সাথীদের সাথে এমন সব চিহ্ন ব্যবহার করত যা সাধারণ লোকের কাছে এক অর্থ বহন করত এবং তাদের নিজেদের কাছে অন্য অর্থ বহন করত এভাবে প্রতারণার মাধ্যমে তারা সাধারণ মানুষের কাছ থেকে তাদের আসল মতলব গোপন করে রাখত এখানে রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে বলা হয়েছে যে তারা ইহুদিরাও এই সময়ে এই ধরনের আচরণ করছে যে দুজন পবিত্র পুরুষের কথা বলা হয়েছে তাদের একজন হলেন হগয় ভগবাদী এবং অপরজন হলো ইবদল পুত্র জাকারিয়া এটা বাইবেলে ইজরা অধ্যায় পাঁচ এক আয়তে বলা হয়েছে এই পবিত্র দুজন তাদের সমাজে কেবল পুরুষদেরকে গ্রহণ করতেন এবং নবদীক্ষিতদের বলে দিতেন তারা আল্লাহর তরফ থেকে এমন ধরনের পরীক্ষা রূপে এসছেন আর এক ধরনের পরীক্ষা রূপে এসছেন এবং আরো বুঝিয়ে দিতেন ইসরায়েলিরা তাদের কথায় যেন অবিশ্বাস না করে যখন মিডিয়া পারস্যের বাদশাহ সাইরাস ক্ষমতায় এলেন তখন ইসরায়েলও তার সঙ্গে গোপন গোপন চুক্তিতে আবদ্ধ হলো ফলে সাইরাসের বেবিলন বিজয় সহজ এবং ত্বরান্বিত হলো এই সাহায্যের জন্য সাইরাস ইসরায়েলিদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে জেরুজালেম ফিরার অনুমতি দিলেন এবং সুলাইমানের ধর্মশালা পুনর্নির্মাণেরও তাদেরকে সাহায্য করেছিলেন historians history of the world দ্বিতীয় অধ্যায়ের একশো ছাব্বিশ পৃষ্ঠায় এটা লেখা রয়েছে এই আয়াত ইঙ্গিত করছে যে ইহুদিদের পূর্বেকার দুটি প্রচেষ্টার ফল দুরকম হয়েছিল প্রথমবার সুলেমান আল ইসলামের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করেছিল তাতে তারা নিজেদের সম্মান প্রতিপত্তি তো হারালোই তাছাড়া বেবিলন থেকে নির্বাসিত হলো দ্বিতীয়বার তারা দুজন পবিত্র লোকের সাহায্যে একই ধরনের কর্মপন্থা অবলম্বনের মাধ্যমে কৃতকার্য হলো ইসরায়েলিদের এই তৃতীয়বারের ষড়যন্ত্র যা তারা মহানবী সাল্লাহ আলাইস্লামের বিরুদ্ধে করছে তা ব্যর্থতায় পর্যবেসিত হবে যেমন সুলেমান আল ইসলামের সময় হয়েছিল সুতরাং ভাই এই আয়াতে কোনো জাদুর কথা বা কোনো ব্ল্যাক ম্যাজিকের কথা কোনো এমন কিছু বলা নেই বরং ইতিহাসের এমন একটি বিষয় থেকে পর্দা উঠানো হচ্ছে যা ইহুদিরা সে সময় লিপ্ত ছিল এবং বর্তমান যুগেও আমরা এই সমস্ত জিনিসগুলি দেখি ফ্রিমেশন এলিমেন্টাই এই সমস্ত যে গ্রুপগুলি রয়েছে ইহুদিদের মধ্যে তারা এই ধরনেরই আচরণ করে যেখানে সদস্য পদ শুধু পুরুষরা হতে পারে কিছু কিছু এরকম তাদের গোপন দলগুলো রয়েছে তো যার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের কার্যকলাপ করে তো সেই সময় যেহেতু মহিলারা দুর্বল হয়ে থাকে যিনি আল্লাহর তরফ থেকে এসেছিলেন তিনি এমন সমস্ত কথাগুলি শুধু পুরুষদের মাঝে শেয়ার করতেন তিনি মহিলাদেরকে সেই সদস্য পদের সেই দলের সদস্য পদ দিতেন না কেননা একটা রাষ্ট্রের বিরোধিতায় যখন শত্রুরা খুব জোরদার থাকে খুব প্রবল থাকে তখন সেই শত্রুর শক্তিকে খণ্ডন করার জন্য এমন লোকদেরকে চয়ন করা হয়েছিল যাদের মাধ্যমে সে সত্যিকার বিষয়গুলিকে শুধু পুরুষের মধ্যে দিয়ে পুরুষদেরকে শেখানো হতো বলা হতো যে এই পদ্ধতিতে কাজ করো এই পদ্ধতিতে কাজ করো তবে তোমরা বিদ্রোহীদের শক্তিগুলিকে শত্রুদের শক্তিগুলিকে তোমরা অনিষ্ট করতে পারবে এখানে কোনো ধরনের জাদুর কথা নেই এখানে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকের কথা নেই বরং একটি গোপন দলের কথা বলা হয়েছে যারা সে সময় রাষ্ট্রের পক্ষে হয়ে ইহুদিদের পক্ষে হয়ে ইহুদিদের শত্রুদেরকে শত্রুদের শক্তিকে দুর্বল করার জন্য এবং তাদের ষড়যন্ত্রগুলিকে নস্বাদ করার জন্য সেই সময় তারা গঠন করেছিল ধন্যবাদ জনাব সালাম সাহেব জনাব নাসিরুদ্দিন সাহেব আশা করি আপনি ইসলামিক শিক্ষার আলোকে আর ব্ল্যাক ম্যাজিকের শিক্ষার আলোকে এই দুইটাকে তুলনা করতে পারেন এবং আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন মৌলানা সালাম সাহেব যেভাবে বর্ণনা করলেন যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি শান্তি ও নিরাপত্তার ধর্ম আর ব্ল্যাক ম্যাজিক তার পুরো উল্টো এস ইসলাম এবং ব্ল্যাক ম্যাজিক পরস্পর বিরোধী সুতরাং ইসলাম কখনোই ব্ল্যাক ম্যাজিককে সমর্থন করতে পারে না মালানা সাহেব আসসালামু আলাইকুম মালানা সাহেব বলেন তো এখন আমরা দ্বিতীয় প্রশ্নের দিকে যাচ্ছি শান্তি ও প্রগতির দূত আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা হজরত মির্জা মসরুর আহমদ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সভা সেমিনারে তিনি বক্তব্য রাখছেন এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানদেরকেও তিনি চিঠি লিখেছেন কীভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব তো উনি যে সমস্ত বিষয়গুলোর উপর সাধারণত বেশি জোর দিচ্ছেন তার মধ্যে সর্বপ্রথম যেটি হচ্ছে যে সৃষ্টিকর্তাকে চিহ্নিত করা এবং সৃষ্টিকর্তার সাথে সন্ধান লাভ করা হজরত মুসিম ইসলাম তার পয়গামে সুলেহ পুস্তকের দশ থেকে এগারো পৃষ্ঠায় বলেছেন যে এ কথা কোনো বিতর্ক ছাড়াই কবুল করার যোগ্য যে সেই সত্য এবং কামেল খোদা যার উপরে ইমান আনা প্রত্যেক বান্দার জন্য ফরজ অপরিহার্য কর্তব্য তিনি হচ্ছেন রাব্বুল আলামিন জগৎসমূহের প্রভু প্রতিপালক এবং তার রবুবিয়ত বা প্রতিপালকত্ব বিশেষ কোনো জাতির জন্য সীমাবদ্ধ নয় এবং তা না কোনো বিশেষ জামানার পর্যন্ত সীমাবদ্ধ না কোনো বিশেষ দেশ পর্যন্ত বরং তিনি সকল জাতি ও গোত্রের প্রতিপালক সকল যুগের প্রতিপালক এবং সকল স্থানের প্রতিপালক সকল দেশসমূহের তিনিই প্রতিপালক এবং তিনি সমস্ত কৃপা ও কল্যাণের উৎস প্রশ্রবণ যাবতীয় দৈহিক ও আত্মিক শক্তি তাঁরই দান এবং তাঁরই দ্বারা সমগ্র বিশ্ব জগৎ লালিত ও পালিত এবং তিনি সমস্ত কিছুর সাহারা সহায় ও আশ্রয় এখন প্রশ্ন হচ্ছে একজন মানুষ কিভাবে সৃষ্টিকর্তার সন্ধান করবে কিভাবে প্রকৃত সৃষ্টিকর্তাকে চিনবে এবং কিভাবে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপন করবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি হচ্ছে প্রথম শর্ত দেখেন যে কোরআনে শরীফ যেটা শেষ শরীয়ত এবং কল্যাঙ্গীন শরীয়ত সেটা মানুষকে দুটি অধিকারের কথা বলেছে একটা হলো হুকুকুল্লাহ যে সৃষ্টিকর্তার যে প্রাপ্য অধিকার সেটা তাকে দিতে হবে আর হুকুকুল এবাদ যেটা মানুষের বান্দার যেটা প্রাপ্য অধিকার সেটা তাকে দিতে হবে এ দুনিয়াতে সাধারণত যখনই এ দুটির মধ্যে ব্যত্যয় ঘটে এবং মানুষ স্রষ্টার অধিকার দেয়া থেকে যখন নিজেকে দূরে রাখে বা বান্দার প্রাপ্য অধিকার দেয়া থেকে দূরে রাখে তখনই এই পৃথিবীতে বিভিন্ন ধরনের অশান্তির সৃষ্টি হয় এবং যখন মানুষ আল্লাহকেও আল্লাহর প্রাপ্য অধিকার দেয়া থেকে নিজেকে সরিয়ে নেয় এবং বান্দার প্রাপ্য অধিকার দেয়া থেকে সরিয়ে নেয় তখন পৃথিবীর মধ্যে একটা বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয় যা আজ এই দুনিয়াতে আমরা প্রত্যক্ষ করছি জামাতে আহমদিয়ার পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আল্লাহ নাসুল আজিজ এই বিষয়টি আজ দুনিয়াতে বারবার সুস্পষ্ট ভাবে বর্ণনা করছেন যে এই দুনিয়াতে যদি স্থায়ী শান্তি যদি কেউ প্রতিষ্ঠা করতে চায় তবে সর্বপ্রথম হুকুকুল্লার হুকুকুল্লার দিকে আসতে হবে এবং হুকুকুল এবাদের দিকেও আসতে হবে এবং এটাই শান্তি প্রতিষ্ঠার জন্য প্রধান শর্ত পবিত্র কোরআন যে কথাটি বলেছে আমাদেরকে সেটা হলো এই যে মানুষকে যখন আল্লাহ তালা সৃষ্টি করেছেন তখন সেই সমস্ত আত্মাগুলিকে আল্লাহ তালা জিজ্ঞেস করেছিলেন আলাস্ত বের আব্বেকুম আমি আপনাদেরকে বললাম আমি কি তোমাদের প্রভু নই কলু বালা তারা বলল কেন নয় অর্থাৎ প্রত্যেকটি আত্মা কথা বিশ্বাস করে তার সাবকনসিয়াসেই হোক তার অবচেতন মনের কোনো একটি পার্টে সে এটা বিশ্বাস করে যে তার একজন সৃষ্টিকর্তা আছে কিন্তু এই দুনিয়াতে মানুষ আর জাগতিক বিষয়ে নিজেকে এতভাবে নিমজ্জিত করেছে এতভাবে নিজেকে মগ্ন করে নিয়েছে যে যারা কোনো ধর্মকে অবলম্বন করে অথবা যারা কোনো ধর্মকে মানে না তারা দুজনে এই দুই দলই দুনিয়ার মোহে নিজেকে এত লিপ্ত করে ফেলেছে যে তাদের যে কেউ সৃষ্টিকর্তা আছে এই বিষয়টি তারা বেমালুম ভুলে গেছে কথা হলো যে মানুষ বিজ্ঞানের উন্নতির সাথে সাথে যখন মানুষ এখন টোটালি এক ধরনের মেশিনে রূপান্তরিত হয়ে গেছে এবং মেশিনের মধ্যে যেটা ফিড করে দেওয়া হয় সেই ফিডিংটাই সে রিড করতে থাকে আর এখন যেটা মানুষের মানে এই বর্তমান জগতের মানুষের মধ্যে যে মেকানিজমটা কাজ করছে সেটা হলো অর্থ অর্থ অর্থ ভোগ ভোগ ভোগ বিলাসিতা বিলাসিতা বিলাসিতা অর্থ উপার্জন অর্থ উপার্জন অর্থ উপার্জন এই বিষয়টি সার্বক্ষণিক ভাবে তার মলা মন্দিরে তার হৃদয়ে তার মস্তিষ্কে এই বিষয়টি সর্বদা নড়াচড়া দিয়ে উঠে এবং এর ফলশ্রুতিতে যে মৃত্যু একটা অবধারিত রয়েছে এবং মৃত্যুর পর যে একটা জীবন রয়েছে এই সমস্ত জিনিসগুলিকে তারা ভুলে গেছে আজকে পশ্চিমা জগতে এবং বিভিন্ন দেশে মুসলমান দেশগুলিতেও যে আল্লাহকে মানুষ যে ভুলে গেছে এর একটা বিষয় হলো যে প্রত্যেকটি পিছনে মানুষ কারণকে অনুসন্ধান করে আর এই পৃথিবীতে কোনো জিনিস কারণ ছাড়া নেই এটাও ঠিক কিন্তু এই কারণকে সঠিকভাবে খোঁজার জন্য যে বিষয়টি প্রয়োজন যে জ্ঞানটির প্রয়োজন এবং যে চেষ্টার প্রয়োজন সেই চেষ্টা প্রচেষ্টা আর সেই জ্ঞান মানুষ আহরণ করে না আজ আদম আল ইসলাতাম থেকে নিয়ে এ পর্যন্ত বহু লাখ লাখ নবীগত হয়েছে এবং দুনিয়ার একটি বড় অংশ কে বিশ্বাস করেন সুতরাং সৃষ্টিকর্তা আছে এবং সেই সৃষ্টিকর্তাকে মানতে হবে এই বিশ্বাসটা মানুষকে করতে হবে দেখেন যে আমি আমেরিকা দেখি নাই বলে আমেরিকা নাই এ কথাটা বলা যাবে না আমি সাইফুল রহমান সাহেবকে দেখি নাই এজন্য উনি নাই এটা বিশ্বাস করা যাবে না কানাডা নাই দেখি নাই এ বলে বিশ্বাস করা যাবে না কথা হলো কতগুলি জিনিস সুপ্রকাশিত যা দেখে মানুষ বুঝে যায় যে এই বিষয়টা বিদ্যমান ঠিক তদ্রুপ ভাবে যিনি স্রষ্টাকর্তা তার বিভিন্ন গুণাবলী এবং বিভিন্ন বিষয়াদির মাধ্যমে তিনি নিজের সত্তার পরিচয় মানুষের সামনে দিয়েছেন আল্লাহ তালা বলছেন রব্বন আল্লাজি আতা কুল্লা শাহিন খালকাহু সুম্মাহলা তহা পাঁচ তিনি হচ্ছেন সেই খোদা যিনি প্রত্যেক জিনিসকে উপযোগী অবস্থা দিয়ে সৃষ্টি করেছেন অতপর সেই জিনিসকে এর অভিষ্ট উন্নতি লাভের পথ প্রদর্শন করেছেন সুতরাং আল্লাহ তালা পর্যন্ত পৌঁছানোর পথ মানুষের জন্য কঠিনও নয় আবার সহজও নয় সহজে এই জন্য নয় যে তাকে প্রথমে নিজের আত্মাকে সত্য করতে সততার এবং স্বচ্ছতার চাদর পড়াতে হবে নিজের মধ্যে সততা সৃষ্টি করতে হবে নিজের হৃদয়কে পরিষ্কার করতে হবে দেখেন একটা বাচ্চা যখন লেখাপড়া শিখে প্রথমে তাকে অক্ষর জ্ঞান নিতে হয় অক্ষর জ্ঞানের পরেই সে বাংলা বা ইংরেজি বা অন্য কোনো ভাষা সে পড়তে পারে আর যদি সে ভাষা পড়তে পারে তার মানে এই নয় যে সে সেই ভাষার পণ্ডিত হয়ে গেছে বরং তাকে ক্রমাধারায় তাকে স্কুল পর্যায় থেকে কলেজ পর্যায় থেকে ইউনিভার্সিটি পর্যায় থেকে তাকে পাশ করতে হবে এবং একটা দীর্ঘ সময় প্রায় বিশ বছর বাইশ বছর তাকে সেই পড়াশোনার মাধ্যমে তাকে সেই জ্ঞান অর্জন করতে হবে যে ফল যার ফলশ্রুতিতে সে সেই জ্ঞানের পণ্ডিত হিসেবে আখ্যায়িত হয় এই দুনিয়াতেও আমরা দেখি কেউ যদি ফিজিক্স এর কেমিস্ট্রির বা চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান যদি অর্জন করতে চায় তাহলে দীর্ঘ সময় তাকে লেখাপড়া করতে হয় এবং কঠোর পরিশ্রম করতে হয় এবং এই পরিশ্রমের ফলশ্রুতিতে সেই সম্পর্কে জ্ঞান সে অর্জন করে আল্লাহ তালা যিনি আলিম যিনি সর্বজ্ঞানী তার সম্পর্কে যদি আমি জ্ঞান অর্জন করতে হয় তাহলে আমাকে কোন ধরনের পরিশ্রম আমাকে করতে হবে কমসে কম অক্ষর জ্ঞানটা তো নিতে হবে সে অক্ষর জ্ঞান হলো এই যে আমার একজন স্রষ্টা আছে সেই স্রষ্টা নিয়ন্ত্রণে আমি আছি সেই স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন এবং সে আমাকে সঠিক পথে বা আমার জীবনের উদ্দেশ্য কি বর্ণনা করেছেন সেগুলির জন্য তাকে জ্ঞান আহরণ করতে হবে ঠিক জাগতিক ভাবে জাগতিক জ্ঞান আনার জন্য জ্ঞান অর্জনের জন্য যে প্রচেষ্টা সে করে ঠিক তদ্রুপ ভাবে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য তাকে তদ্রুপ চেষ্টা প্রচেষ্টা করতে হবে আল্লাহ তালা বলেন ও আন্না ইলা রব্বিকাল মুন্তাহা কাজ ও কারণের সব শৃঙ্খল তোমার স্রষ্টা প্রতিপালকের নিকট পৌঁছে শেষ হয় একটু গভীর চিন্তার প্রয়োজন যে এই পৃথিবীতে যা আছে সবই কাজ এবং কারণের শৃঙ্খলে আবদ্ধ এই জন্যই জ্ঞান বিজ্ঞানের জন্ম কোনটা কোনটা কোনটা কোনটার জন্য সূত্র এবং কোনটা শাখা বা প্রশাখা এই সব কিছু যে কোনটা কোন অস্তিত্ব থেকে এবং কোন কারণে মানুষ এই সব কিছু জানতে চেষ্টা করে সুতরাং আল্লাহ তালা মানুষকে এই পথ দেখিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহর দিকে আসো আল্লাহকে মানো এবং আল্লাহর পথে প্রচেষ্টা করো আল্লাহ বলছেন সুরান কবুতের সাত নম্বর আয়াতে ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লানাহদি আল্লাহম বলানা যারা আমার পথে চেষ্টা প্রচেষ্টা করে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমরা অবশ্যই তাকে আমার রাস্তার জ্ঞান দিই আমার পথের দিকে নিয়ে আসি দেখেন যে এই দুনিয়াতে মানুষ আল্লাহকে পেতে চায় যে তলিত গতিতে চুটকি বাজিয়ে যেন আমি আল্লাহ তালাকে পেয়ে যেতে পেতে পারি আমি যেন অমুক পীরকে ধরলে পেয়ে যেতে পারি আমি অমুক পাদ্রিকে ধরলে যেন আমার জ্ঞান অর্জন হয়ে যায় আমি অমুক মলবির পিছনে কত ছুট চললে আমি খোদাকে পেয়ে যাব খোদা তো কোনো মলবির আন্ডারে নয় কোনো পাদ্রির আন্ডারে নয় কোনো পীরের আন্ডারে নয় খোদা যিনি সর্বজ্ঞানী সর্বশক্তির অধিকারী সেই খোদার সাথে নিজের সম্পর্ককে স্থাপন করতে হবে আল্লাহ তালা যে বিষয়টি আমাদের জন্য সহজ করেছেন সেটা হলো যেমন কোরআন শরীফের প্রথম আয়াতেই আল্লাহ তালা বলছেন জালিকাল কিতাব লারাই বাফিহে এটি এমন এক গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুত্তাকিন এটি মুত্তাকিদের জন্য হেদায়তের কারণ এখন মোত্তাকি বলতে যে অর্থ এই নয় যে শুধু ধর্মভীরুদের জন্য আল্লাহ ভীরুদের জন্যই যে এই কোরআন হেদায় তা নয় বরং এখানে মুত্তাকির অর্থ হলো এই স্বচ্ছ হৃদয়ের অধিকারী তুমি যদি সন্ধান করতে চাও তুমি যদি অনুসন্ধান করার ইচ্ছা রাখো তাহলে পরিষ্কার হৃদয় নিয়ে তোমার মনটাকে স্বচ্ছ করে সততার সাথে তুমি যদি আল্লাহর দিকে এগোতে চাও আল্লাহকে পেতে চাও আল্লাহর অনুসন্ধান করো তবে অবশ্যই তোমাকে আল্লাহ তালা হৃদায়ত দিবেন দেখেন যে যার চোখ বক্র সে সর্বদাই যার চোখ টেড়া সে সর্বদা টেড়াই দেখে যে বোবা সে কখনো বলতে পারে না সুতরাং এক বোবা যদি বলে যে আমি বলতে চেষ্টা লিখে দেয় যে আমি বলতে চেষ্টা যে আমি বলতে পারি নাই এটা সবাই জানে সে তো বোবা সে তো বলতে পারবে না সুতরাং মনের মধ্যে যদি আমি এটা অস্বীকার করি যে আল্লাহ আছেন আর যদি শুধু কারণ খুঁজতে চেষ্টা করি তাহলে সেটা তো আমরা পাবো না আমাকে মনটাকে পরিষ্কার করে কারণ খুঁজতে হবে তবেই আমি সেই অভিষ্ট লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো আল্লাহ তালা যে জিনিসটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহকে বিশ্বাসী অবিশ্বাসী যেই আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে আল্লাহ তাকে তার দিকে তার দিকে পথ নির্দেশনা দিবেন শর্ত একটাই যে তোমার মনকে পরিষ্কার রাখো সততার সাথে এবং তুমি আগ্রহের সাথে অনুসন্ধান করো তোমার হৃদয়কে পরিষ্কার রাখো স্বচ্ছ রাখো তবেই তোমরা আল্লাহ তালাকে পেতে পারো রসুল করিম সাল্লাহ আলাইসলাম জানিয়েছেন যে এক বান্দা যখন আল্লাহর দিকে দৌড়য় তা আল্লাহ এত আনন্দিত হন এত আনন্দিত হন যেভাবে রসুল করিম সাল্লাম উদাহরণ দিয়েছেন যেভাবে তোমাদের মধ্যে থেকে কেউ মরুভূমিতে তার উঠ হারিয়ে ফেললে সেই উঠ হারানো উঠটি যদি সে ফিরে পায় যে আনন্দ সে তখন অনুভব করে তোমার স্রষ্টা তার চেয়ে বেশি আনন্দ অনুভব করে এবং প্রচেষ্টার মধ্যে এই পথ নিহিত আমি যদি আল্লাহ তালার দিকে যাই এক দ্বিতীয় কথা হলো এই তুমি যে ধর্মে বিশ্বাস করো না কেন সেই ধর্মের সত্যতাকে সত্যকে তুমি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করো সে হিন্দু ধর্মই হোক সে তুমি ইহুদি ধর্মই হোক সে তুমি যদি খ্রিস্টান ধর্মই হোক যে ইজমকে তুমি অনুসরণ করো সেই ইজমের সত্য বিষয়টিকে নিজের জীবনের মধ্যে যদি ধারণ করো এবং সেই ধারণ করে যদি তুমি খোদার দিকে অগ্রসর হতে চাও সে তোমার খোদা তোমাকে পথের সন্ধান দিবেন এক হিন্দু যদি তার বই পুস্তক যদি না পড়ে যেখানে একত্ববাদের কথা বলা হয়েছে যেখানে আল্লাহর পক্ষ থেকে সংশোধনকারীর আগমনের কথা বলা হয়েছে একজন যে বাইবেল পড়ে সেই বাইবেলের মধ্যে পরবর্তীতে আগমনকারীর লক্ষণাবলী বলা হয়েছে তার জন্য নিদর্শনের কথা বলা হয়েছে তরেতেও আগমনকারীর কথা বলা হয়েছে নিদর্শনের কথা বলা হয়েছে চিহ্ন বলি বর্ণনা করা হয়েছে সেই বিষয়ের সততা নিয়ে যে নিজেকে আল্লাহর দিকে এক পা এগোবে আল্লাহ তার দিকে দুই পা এগোবে সে যদি হাঁটতে শুরু করে আল্লাহ দৌড়বেন তার দিকে হেদায়ত দেওয়ার জন্য কিন্তু শর্ত একটাই যে যে বিশ্বাস করো সে বিশ্বাসের মূলটা যে সত্যটা সেই সত্যটাকে নিজের জীবন ধারণ করে যদি আল্লাহর দিকে কেউ অগ্রসর হয় তবেই আল্লাহ তালা তাকে নিজের পথের সন্ধান দেবেন হ্যাঁ মানব সাহেব আমাদের সাথেই থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা হজরত মুসলিম আহমদ এবং ইমাম মাহাদি আলাইসাল্লাম বলেছেন খোদা কখনোই নিষ্ক্রিয় হবেন না তিনি সর্বদাই স্রষ্টা সর্বদাই রিজিকদাতা সর্বদাই প্রতিপালক সর্বদাই রহমান অসীম এবং অজাতিত দাতা সর্বদাই রহিম বারবার দানকারী রয়েছেন এবং থাকবেনও আমার মতে এমন এক মহামহিমান্বিত অসীম ক্ষমতাধর ও সর্বগুণাধার সম্পর্কে কোনো বিতর্ক সৃষ্টির অর্থই পাপে পতিত হওয়া খোদা এমন কোনো কিছুই জোর করে চাপিয়ে দেননি যার কোনো দৃষ্টান্ত তিনি দেননি শ্রোতা বন্ধুরা আমি জনাব সালাম জনাব শামসুদ্দিন সাহেবকে বলবো হজরত মুসলিম ইসলামের আমাদের শিক্ষা পুস্তক থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু পড়ে শোনানোর জন্য ধন্যবাদ জনাব সাবুল ইসলাম সাহেব হজরত ইমাম মাহাদি মির্জা গোলাম মোহাম্মদ আলাইসাল্লাম বলেন জানা উচিত যে কেবল মৌখিক বায়াতের দীক্ষা গ্রহণের কোনো মূল্য নেই যে পর্যন্ত না মানব সর্বান্তকরণে তন্নিহিত শিক্ষাকে পূর্ণভাবে কার্যে পরিণত করে অতএব যে ব্যক্তি আমার শিক্ষা অনুসারে পূর্ণভাবে কার্য করে সে আমার সে গিরিয়ে প্রবেশ লাভ করে যার সম্বন্ধে আল্লাহ তালা অঙ্গীকার করেছেন যে তোমার গৃহের চতুর্সীমার মধ্যে যারা বাস করে আমি তাদেরকে রক্ষা করব এ কথার অর্থ এটা নয় যে যে সকল লোক আমার এই ইট মাটি গৃহের মধ্যে বাস করে কেবল তারাই আমার গৃহের অন্তর্ভুক্ত বরং যে সকল ব্যক্তি আমার শিক্ষার পূর্ণ অনুসরণ করে তারাও আমার আধ্যাত্মিক গৃহের অন্তর্ভুক্ত আমার অনুসরণের জন্য যা প্রয়োজনীয় তা নিম্নে প্রদত্ত হলো সর্বপ্রথমে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমাদের এক কাদির সর্বশক্তিমান কায়ুম চিরস্থায়ী ও সংরক্ষণকারী এবং খালেকুল কুলুক স্রষ্টা খোদা আছেন যার গুণাবলী অনাদি অনন্ত এবং অপরিবর্তনীয় তিনি কারো পুত্র নয়েন এবং কেউ তার পুত্র নয় দুঃখ বেদনা ক্রুশের যন্ত্রণা এবং মৃত্যু মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না তিনি এরূপ এক সত্তা যে দূরে থেকেও তিনি কাছে এবং কাছে থেকেও দূরে তিনি এক হলেও তার জ্যোতির বিকাশ বিভিন্ন ধন্যবাদ জনাব শামসুদ্দিন সাহেব মালানা সাহেব সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সাহেব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা হজরত মির্জা মসরুর আহমদ গত অক্টোবর মাস দু তারিখে উনি পোপ পোপ সরস বেনেকডিটকে যে পত্র লিখেছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে একটি বিষয় যা বিশ্বের শান্তি নষ্ট করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে তা হলো কিছু মানুষ মনে করে যে যেহেতু তারা বুদ্ধিমান উচ্চশিক্ষিত ও তথাকথিত মুক্ত সমাজের অংশ সেহেতু ধর্ম প্রবর্তকদের তাচ্ছিল্য ও বিদ্রুপ করা স্বাধীনতা তাদের রয়েছে সমাজে শান্তি বজায় রাখার জন্য আবশ্যক যে একের হৃদয় হৃদয়ে অন্যের প্রতি সকল প্রকার বৈরিতার অনুভূতি দূর করে আমরা আমাদের সহনশীলতার মাত্রাও বৃদ্ধি করা এবং এই প্রয়োজন এবং এ প্রয়োজনে আমরা একে অপরের নবীর প্রতি শ্রদ্ধা ও সম্মান রক্ষার্থে দণ্ডায়মান হই বিশ্ববাসী আজ অস্থিরতা ও অস্বস্তির মধ্যে দিনা দিনানিপাত করছে আর এর ফলে আমাদের উপর দায়িত্ব কর্তব্য বর্তায় যে ভালোবাসা ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করে আমরা এই উৎকণ্ঠা ও ভীতিকে দূর করি আর আমাদের আশেপাশের মানুষের কাছে যেন আমরা ভালোবাসা ও শান্তির বার্তা পেশ করি এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ গোত্র সংস্কৃতি নির্বিশেষে পৃথিবীর সমস্ত সর্বত্র অশান্তি ও নৈরাজ্যের বিস্তার লাভ করছে এবং এই সমস্ত অশান্তি এবং নৈরাজ্য দূর করতে হলে পৃথিবীতে পৃথিবীর নেতাদের এবং জাতিসমূহের মধ্যে একাতবদ্ধতা হয়ে কাজ করা উচিত এবং এটি হজরত মির্জা মসরুর আহমদ শান্তি প্রতিষ্ঠার অন্যতম দ্বিতীয় শর্ত বলে মনে করেন তো আপনি যদি সংক্ষেপে শ্রোতাদের উদ্দেশ্যে ব্যাপারটি তুলে ধরেন কথা হলো এই যে ইসলাম একটি মৌলিক শিক্ষা আমাদেরকে দিয়েছে প্রথম কথাটা হলো এই যে তাহালাও ইলা কালেমাতিন সওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ যে হে মানব জাতি আসো আমরা সবাই এক কথার উপর একত্রিত হই যেটা আমাদের মধ্যে সবার মধ্যে একটি মূল বিষয় সেটা হলো এই যে আমরা আল্লাহ ছাড়া কারো যেন আমরা যেন শুধু আল্লাহ ইবাদত করি আর এই কথাটি আমাদের সবার মধ্যে একই সবাই আমরা এক আল্লাহর ইবাদত করতে চাই তো একতার জন্য সবচেয়ে যে প্রধান যে বিষয়টি হলো যে স্রষ্টার প্রতি নিজেদের আনুগত্যকে প্রকাশ করো এবং দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করেছে যে এর সাথে সম্পর্কিত সেটা সুরা আনামের একশো নয় নম্বর আয়াতে যে ওয়ালা তাসুবুল মিন্দুন ইল্লাহে মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরে ইলমিন আর তোমরা ওই সমস্ত দেব দেবীকে বা ওই সমস্ত সম্মানিত সত্তাগুলিকে গালমন্দ দিও না যা তারা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করে যাদেরকে তারা ডাকে আর তাহলে তারা তোমাদের খোদাকে গালমন্দ করবে এই যে মৌলিক শিক্ষা যে সব ধর্মের সম্মানিত ব্যক্তিবর্গের আহ সম্মান করো তবেই শান্তির পথ সুগম হবে এক যে এক আল্লাহর জন্য আমরা যাতে সবাই এক আল্লাহকে মানি বা নিজের স্রষ্টাকে মানি আমরা যেন সবাই সেই স্রষ্টার জন্য একত্রিত হই আর দ্বিতীয়ত যে আমরা একে অপরের যে সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে যেন আমরা সম্মান প্রদর্শন করি তাদেরকে যেন আমরা গালমন্দ না দেই এখন তার মজুদ আমাদেরকে যে শিক্ষা দিচ্ছে সেটা হলো যে এই পৃথিবীতে তোমরা এমন কাজ করো না যে কাজ পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং তোমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করো আল্লাহ তালা বলছেন যে ইন্নাল্লাহ ইয়ামরুকুম আন্তোয়াদ্দুল আমানাতে ইলা আহলেয়া প্রথম কথা হলো এই যে নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমূহকে সেগুলির প্রাপককে অর্পণ করো তুমি যখন জাতির নেতাকে নিযুক্ত করো তাহলে এমন ব্যক্তিকে নিযুক্ত করো যে এই আমানতের হেফাজত করতে পারে এই প্রশাসনের কাজে সে নিজেকে দক্ষ এবং নিজেকে ন্যায়পরায়ণ হিসেবে দাঁড় করাতে পারে এরপরে বলছে ওয়াইজ হাকাম তুম বাইনার না আছে আর যখন তোমরা লোকদের মধ্যে বিচার করো আন্তাহকুমু আদলে তোমরা ন্যায় পরায়ণতার সাথে বিচার করো ইন্নাল্লাহ বিহি আর আল্লাহ তোমাদেরকে কতই না উত্তম উপদেশ দিচ্ছেন ইন্নাল্লাহ কানা কানা আর নিশ্চয়ই আল্লাহ তালা সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা তো এখানে বলা হচ্ছে প্রথম কথা এই যে জাতিসমূহ যেন তাদের নেতা যখন বাছাই করে নেতা যখন নির্বাচন করে তখন যেন যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে আর দ্বিতীয়টি হলো এই যে তোমরা মানুষের মধ্যে যেন ন্যায় বিচার করো আজ এই পৃথিবীর সবচেয়ে বড় অশান্তির কারণ হলো যে মানুষের মধ্যে বা বিভিন্ন রাষ্ট্রের প্রধানদের মধ্যে এই ন্যায় বিচারের অভাব রয়েছে তারা ওয়ান আইড ম্যান এক চোখা নীতিতে তারা এই দুনিয়াতে চলছে ডাবল স্ট্যান্ডার্ড তাদের রয়েছে দ্বিমুখী নীতি নিয়ে তারা চলছে একজনের সাথে এক ধরনের আচরণ তো আরেকজনের সাথে আরেক ধরনের আচরণ তো হাজার খালিফাতুল মুসি আল খামেস অত্যন্ত অকপট ভাষায় ভাষায় এবং স্পষ্ট ভাষায় দুনিয়ার বড় বড় নেতাদেরকে এই কথাটি বুঝিয়ে দিয়েছেন যে তোমরা যে দুই নীতি নিয়ে চলছো এবং এক চোখা নীতি অবলম্বন করছো এটা দুনিয়ার জন্য ধ্বংস ডেকে আনছে এবং এর পরিণামেই আজ আফ্রিকার বিভিন্ন দেশের এই দুরবস্থা আজ মিডিল ইস্টের বিভিন্ন দেশের এই দুরবস্থা আজ মুসলিম রাষ্ট্রগুলির এই দুরবস্থা যে তোমরা ডবল স্ট্যান্ডার্ড নিয়ে এই পৃথিবীতে কাজ করছো আজ কেউ তোমাদের ওখানে একজন মারা যাচ্ছে তো তোমরা সারা দুনিয়াতে তোলপাড় করে ফেলছো আর শত শত লোককে জেনে শুনে হত্যা করা হচ্ছে নির্মম ভাবে সেখানে তোমরা নিশ্চুপ থাকছো মানুষ তো হিউম্যানিটি তো মানবতার জন্য তোমরা একত্রিত হও মানুষের সম্মান দাও যদি মানুষের কাছে মানুষের যদি সম্মান না দাও স্রষ্টার সৃষ্টিকে যদি সম্মান না দাও তাহলে স্রষ্টাও তোমাদেরকে সম্মান দিবে না এবং এটা তোমাদের জন্য ধ্বংস ডেকে আনবে আজ এই পৃথিবীতে যদি আমরা শান্তির যদি প্রতিষ্ঠিত করতে চাই তবে আল্লাহ তালা এই শেষ যুগে হজরত মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি আলাহিসাম যাকে বানিয়ে পাঠিয়েছেন তিনি যে ইসলামের যে সুন্দর শিক্ষাকে আবার স্পষ্ট ভাবে আমাদের সামনে তুলে ধরেছেন যে শান্তির মূল নীতি যেটা আপনি পয়গামে ছিল যেটা বললেন সেখানেও শান্তির